টিভি বাংলা মানবতা সমাধান عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الثمار حتى يبدو صلاحها نهى البائع والمبتاع متفق عليه দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আমাদের আলোচনা ব্যবসা সংক্রান্ত মাসলা মাসাইল এর বিধান নিয়ে আলোচিত হচ্ছে আশা করি আপনারা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হচ্ছেন কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার সুযোগ পাচ্ছেন আজকে এ পর্বে আমরা যে হাদিসটি পাঠ করেছি আবদুল্লাহ ওমার রাজিল্লা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন আনবাই সিমার যে কোনো ধরনের ফল বিক্রি করতে হাত্তা ইয়াবদুয়া সালাহা যতক্ষণ পর্যন্ত এই ফলটি পরিপক্ক না হয়ে যাবে পেকে না যাবে পেরে নেওয়ার মতো না হয়ে যাবে বিপদ মুক্ত না হয়ে যাবে কাঁচা থাকতেই বা ফুলে ফলে থাকতেই বিক্রি করা যাবে না এটা যখন পেয়ে নেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা বেচা বিক্রি করা যাবে না নাহা আনবায় বাগানের মালিক ফলের মালিককেও নিষেধ করেছেন বিক্রেতাকে ওয়াল মুবতা এবং যে ক্রয় করবে তাকেও নিষেধ করে দিয়েছেন কারণ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন কোনো এক পক্ষ অথবা উভয় পক্ষ এক্ষেত্রে ফল গাছে থাকা অবস্থায় এটা যতক্ষণ পর্যন্ত এটাকে প্রেরণার উপযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে বেচা বিক্রি কেনা কোনোটাই চলবে না আজ আমাদের দেশে আমাদের সমাজে এমন দেখা যায় যে ফল এখনো পাড়ার উপযুক্ত হয় নাই বরং মুকুলেই বিক্রি হয়ে যাচ্ছে এটা নিঃসন্দেহে এই ব্যবসা শরীয়তে তাকে হারাম করে দেওয়া হয়েছে কারণ এর মধ্যে বিপদ আপদ হতে পারে ভালো মন্দ হতে পারে আশঙ্কা মুক্ত নাও হতে পারে এই জন্যে অজানা এক অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি ক্রয় বিক্রয় করবেন এটা শরীয়তে জায়জ করা হয় নাই এক্ষেত্রে বাগান মালিকদেরকে আমরা অনুরোধ জানাবো আপনারা এই হাদিসের আমলের বিপরীত কোনো আমল করতে চাইবেন না যারা বিক্রয় করবেন তাদের জন্য যেমন নিষেধ যারা ক্রয় করবেন আম বাগান বা লিচু বাগান বা যে কোনো এই ধরনের এটা পরিপক্ক হওয়ার আগে বিক্রি করা বা ক্রয় করা কোনোটাই কিন্তু জায়জ নেই এটা হারাম এজন্যে আমরা এ ব্যাপারে সতর্ক থাকব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন হাদিসটি বোখারি মুসলিমের হাদিস এর চাইতে বিশুদ্ধ কোনো হাদিস হতে পারে না তবে ক্ষেত্রে বলেছিলাম যে যদি বাগানটা পুরোটাই যদি এটাকে বর্গা দেওয়া হয় আধা আধি বা যেভাবে দুই পক্ষ কন্ট্যাক্ট করবে সেটাও যেমন জায়জ রয়েছে অথবা এটা যদি ভাড়া দিয়ে দেয় ভাড়ার ক্ষেত্রে বলেছিলাম দুই ধরনের মত রয়েছে তবে জায়জ রয়েছে ভাড়া দেওয়া তবে জুলুম যদি হয়ে যায় যদি কিছুই না পায় যে ক্রেতা জমিন ভাড়া হোক বা বাগান ভাড়া হোক জুলুম পর্যায়ে যেন না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সেটাও আমরা বলেছিলাম وفي رواية وكان إذا سئل عن صلاحها قال حتى تذهب অন্য বর্ণায় আছে যখন রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হতো যে পেকে যাওয়া বা এটার মানে প্রেরণার মতো হয়ে যাওয়ার অর্থ কি কাল হাত্তা তাদহাবা আহাতোহা তার যে বিপদ আপদ আসমানি এবং জমিনী বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়া ওয়ানা রাসিবিন মালিক নদী আল্লাহ তালা আন আন্না নবী সাল্লাহ সাল্লাম না আনবাই ইসিমার হাত্তা তাজহুয়া কিল ওমা জাহুহা কালা তাহমার আউ তাসফার মোত্তাফাকুন আলাই ও লফজুল বুখারি আনাসুবনু মালিক রাজিল্লাহ তাল আনহু রসুল্লাহ সাল্লামের যে খাদেম তিনি বর্ণনা করেন আল্লাহর নবী আলিসাল্লাম ফল গাছে জাহু না হওয়া পর্যন্ত বিক্রি করতে নিষেধ করেছেন বলা হলো জাহুকে হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন তাহমার সেটা লাল হয়ে যাবে আও তাসফার অথবা হলুদ হয়ে যাবে কিছু ফল আছে যখন সেটা পাড়ার উপযুক্ত হয় সেটা তখন কিছু আছে লাল হয়ে যায় আর কিছু আছে হলুদ হয়ে যায় মোট কথা হলুদ বর্ণ এবং লাল বর্ণ হয়ে গেলে শুধু নয় বরং এর সঙ্গে সেটা পেড়ে নেওয়ার উপযুক্ত হয়েছে তখনই সেটাকে বিক্রি করা যায় হবে তার আগে যদি কেউ বিক্রি করে তাহলে সেটা জায়জ হবে না হারাম পর্যায়ের হয়ে যাবে এবং সেই অর্থ নেওয়াটাও তার জন্যে বৈধ হবে না হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম দুইজনে বর্ণনা করেছেন এখানের শব্দগুলি ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাই কাজে অর্থ যদি এক হয় সেটাও মুত্তাফক আলাই মানে এই হাদিস বর্ণনা করতে ইমাম বুখারি মুসলিম দুইজনেই বর্ণনা করেছেন শব্দের পার্থক্য হলেও যদি অর্থ এক হয় সেক্ষেত্রে বোখারি মুসলিম বর্ণনা করেছেন মহাদিসিনা মুত্তাফাকুন আলাই বলেন তবে হুবাহু শব্দ হলে তো অত্যন্ত ভালো হুবাহু শব্দ না হলে অর্থ যদি এক হয় তবু সেটাকে মোত্তাফক আলাই বলা হয় তবে এক্ষেত্রে মহাদিসিন কিরাম বলে দেন শব্দ মুসলিমের না ইমাম বোখারির এ কথাটা এই আমানতটুকু তারা আমাদের কাছে পৌঁছে দেন তাহলে দ্বারা আমরা বুঝলাম যে ফল পেড়ে নেওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না এবং এই নিষিদ্ধ বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যে প্রযোজ্য বিক্রেতা বলবে না আমি কি করব আমার কাছে তারা এসেছে চাচ্ছে তা আমি কি করব না আপনার এই অজুহাত আপনার এই ওজোর আল্লাহ কবুল করবেন না কাজেই মানুষকে জবাব দেওয়ার আগে আল্লাহকে কি জবাব দিবেন সে ব্যাপারটা ভালো করে আগে বুঝে নেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিনের শরীয়তের নীতিমালা বিধিমালা মেনে নিতে পারলেই উত্তর দিতে পারবেন নচেত আপনার ইচ্ছামতো প্রিয়জন বা ওজোর খাড়া করবেন সেটা মহানব্বুল আলমিন শ্রবণ করবেন না আল্লাহ নবী আলাইসালাম থেকে বর্ণনা করেন আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তাল আনহু আল্লাহ নবী আসালাম নিষেধ করেছেন আনবাইল এনাব হাত্তাইয়াসওয়াদ্দা এনাব অর্থাৎ আঙ্গুর যতক্ষণ পর্যন্ত উপযুক্ত না হবে এখানে বলছে কালো না হয়ে যাবে অর্থাৎ একটু কালো ধারণ রং আসবে পাড়ার উপযুক্ত হয়ে গেলে পাড়ার উপযুক্ত অর্থাৎ যে আঙুরটা পেড়ে নিলে আর নষ্ট হবে না খাওয়ার উপযুক্ত থাকবে এমন আঙ্গুর না হওয়া পর্যন্ত বিক্রি করা আলনবী নিষেধ করে দিয়েছেন ওয়ান বাই ইল হাব হাত্তাদা এবং হাব যেগুলি দানা জাতীয় ফসল এগুলিও বা ফল বিক্রি করা যাবে না যেরকম ডালিম আছে অন্য কিছু আছে যতদিন পর্যন্ত সেটা পরিপক্ক না হয়ে যায় শক্ত না হয়ে যায় পাড়ার পরে সেটাকে নষ্ট হওয়ার আশঙ্কা মুক্ত না হয় এমন না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না এ হাদিসটি ইমাম নাসি বাদ দিয়ে পাঁচজনে অর্থাৎ আবুদাউদ তিরমিজিবিন মাজা ইমাম আহমদ হাম্বাল বর্ণনা করেছেন ওসাহ হেব্বান ওয়াল হাকিম ইবনু হেব্বান এবং হাকিম রাহিমুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি সহি হাদিস তার এই সব দ্বারা আমরা বুঝতে পারলাম ফল বা ফসল পাড়ার মতো বা কাটার মতো না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না এটা আমরা বুঝতে পারলাম ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو بعت من اخيك تمرا فاصابته جائحه فلا يحل لك ان تاخذ منه شيئا بما تاخذ مال اخيك بغير حق رواه مسلم وفي روايه له ان النبي صلى الله عليه وسلم امر بوضع الجوائح জাবির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তুমি যদি তোমার ভাইয়ের কাছে খেজুর বিক্রি করে দাও গাছে খেজুর হয়ে গেছে পেকে গেছে পাড়ার উপযুক্ত হয়ে গেছে ফাঁসাবাত হু যাহা এরপরে ওই খেজুর গাছে বিপদ এসে গেছে আসমানি বা জমিনী বালা এসে গেছে ফালা ইয়াহিল্লা কান্তা খোদা মিন হুসাইয়া তারপরও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 এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা কাল রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় candidates provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শীত চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বিরতির পরে আবারও আমরা হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য উপস্থিত হয়েছি স্টুডিওতে বন্ধুগণ আল্লাহর নবী আলিসালাম বললেন তুমি যদি তোমার ভাইয়ের কাছে খেজুর বিক্রি করে দাও আর ওই খেজুর গাছে আল্লাহর কোনো আসমানি জমিনে বালা বিপদ আসে সেটাকে হালাক নষ্ট করে দেয় তোমার জন্য তাহলে সেই ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়া হালাল হবে না কোন অধিকার ছাড়া কিসের বিনিময়ে তুমি এই অর্থ তোমার ভাইয়ের কাছ থেকে তুমি গ্রহণ করবে এ ইমাম মুসলিম বর্ণনা করেছেন অন্য রায়তে আছে আন্নান নবী আসাল্লাম আমার আল্লাহ নবী যদি কোনো আপদ বিপদ আসে তাহলে সেই পরিমাণে সেটাকে বাদ করে দাওতে আল্লাহ নবী নির্দেশ করেছেন এখানে আমরা আগেও বলেছি যদি পেড়ে নেওয়ার উপযুক্ত হয়ে যায় পেকে গেছে বিক্রি হয়ে গেছে ক্রেতা তার নিজস্ব কোনো অবহেলার কারণে এটা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর দায় দায়িত্ব বিক্রেতা গ্রহণ করবে না আর যদি অবহেলা ছাড়াই কোনো বিপদ আপদ চলে আসে আসমানি বা জমিনি বালা যেটা তার নিজের পক্ষ থেকে না ঝড় তুফান অতিবৃষ্টি বা কোনো কারণ এসে যেতে পারে পঙ্গুপাল এসে খেয়ে নিতে পারে এই ধরনের যদি ঘটনা ঘটে যায় তাহলে বিক্রেতাকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রেতা ততটুকু তার থেকে বাদ করে দিতে হবে এটাই এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এই শিক্ষাটা যারা বাগান ব্যবসায়ী এদেরকে মনে রাখতে হবে ওয়ান আবনে ওমর রাজি আল্লাহ আনহুমা আনি নবী সাল্লা সাল্লাম কাল মানিবতা নাখলান বাদ আন তুয়াব্বার ফাসামরা তুহা আলিল বাই আল্লাদি বাহা ইল্লা আইয়াস্তারিত আল মুবতা মুত্তাবাকুন আলাই আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রাজি আল্লাহ আনহুমা তিনি আল্লাহ নবী থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানিবতা নাখলান বাদ আন্তু আব্বার খেজুর গাছের তাবিরের পরে যদি কেউ খেজুর গাছ কিনে নাই ক্রয় করে নাই তাবির হলো বেটা খেজুর গাছের মাথার মধ্যে লম্বা লম্বা শীষের মতো বের হয় এইটাকে কেটে যেগুলি বেটি খেজুর গাছ সেগুলির সঙ্গে বেঁধে দেওয়া হয় এবং এর ফলে রব্বুল আলমিনের ইচ্ছায় সেই ফল গাছটা বেশি দেয় তাহলে তাবির করা হলো তাহলে যে তাবির করা খেজুর গাছ বিক্রি করবে ফাসামারা তুহা ইল্লাদি বাহা তাহলে এই গাছ যে বিক্রি করবে বিক্রেতার মানে আগের মালিকেরই এই ফলগুলি সে পাবে ইল্লা তাল মুবতা কিন্তু ক্রেতা যদি শর্ত করে যে না তাবির আপনি করেছেন বটে তবে আমি এই শর্তে ক্রয় করব যে ফল কিন্তু আমারই এই বছর আমি পেয়ে যাবো আপনি আর পাবেন না অথবা যদি বিক্রেতাও শর্ত করে যে আমি এই গাছের ফল নিব বাকি আপনি এর পরের বছর থেকে আপনার গাছ হবে আপনি ফল খাবেন এই ধরনের শর্ত যদি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে আর শর্ত ছাড়াই যদি নর্মালি বিক্রি করে দেয় খেজুর গাছের বাগান তাবির করা হয়েছে তাহলে ক্রেতা না পেয়ে বিক্রেতায় এর ফল পাবে আর যদি তাবির করা না হয় বিক্রি হয়ে যায় ফলের গাছ তাহলে সেক্ষেত্রে ক্রেতা গাছ এবং তার ফল পেয়ে যাবে হাদিসটি বুখারি মুসলিম থেকে বর্ণিত হয়েছে এ পর্যন্ত আমরা গাছের ফল কখন বিক্রি করা যাবে কখন করা যাবে না কোন ব্যবসাগুলি জায়েজ কোনগুলি জায়েজ না এর বিস্তারিত বর্ণনা আমরা শুনে আসতেছি আল্লাহ করে এ পর্যন্ত আমরা যা শুনেছি তা বোঝারও চেষ্টা করব সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার চেষ্টা পাব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা ব্যবসা বাণিজ্য পর্বের পঞ্চম অধ্যায় আবুয়া আবু সালাম ওল কার্দ ওর রাহান বাকিতে বিক্রি সালাম বা সালাফ বাকিতে বিক্রি করা এবং কর্জ আর বন্দুক রাখার ব্যাপারে এর যে মাসলা মাসাইল রয়েছে এর যে বিধান রয়েছে যা আমাদের জীবনে হয়ে থাকে একজন মানুষ কিছু ক্রয় করলো এখন টাকা পরিশোধ করার মতো তার নেই অথবা অগ্রিম টাকা দিয়ে বলল আমাকে এই মানের জিনিস এনে দিতে হবে এটা হলো বায়ুসালাম বা বায়ুসালাফ বাকিতে বিক্রি এক পক্ষের নগদ আর এক পক্ষের বাকি কেউ কাউকে যদি কর্জ দেয় এটা অত্যন্ত একটা নেকির কাজ একজন আরেকজনের প্রতি এহসান করবে কর্জ দিবে কোনো বিনিময়ে কোনো নাফা বা লাভ নিবে না এটাও একটা উন্নত সুন্দর কাজ ওয়ার রেহেন এটা হচ্ছে কি বন্ধক রাখা একজন কারো কাছ থেকে কিছু কর্জ নিল মনে করেন দশ হাজার টাকা আপনি একজনের কাছ থেকে কর্জ নিলেন এই কর্জটা ফেরত দেবেন হয়তো ছয় মাস বা নয় মাস পরে এখন যিনি দাতা যাকে বলা হয় রাহেন আরেকজন কি মুরতাহেন যে নিল যে দিল সে হলো রাহেন যে নিল সে মুরতাহেন আর যা নিল সেটা হলো রাহান তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে যিনি এই বন্দুক টাকা কর্জ নিল এর বিনিময়ে যে কর্জ দিচ্ছে উনি এখন ভাবতেছেন যদি ছয় বা নয় মাস পরে আমার এই কর্জটা ফেরত না পায় এই জন্যে কি করতে হবে জামানত কিছু রাখতে হবে যেটাকে বলা হয় রেহেন বা বন্দক এক্ষেত্রে উনি যে টাকা দিলেন ওর কাছে কিছু রেহেন রেখে দিলেন যে নিলেন যে দিলেন তার কাছে কিছু বন্ধক রাখলেন এই বন্ধক যখন সে কর্জ ফেরত দিয়ে দেবে বন্ধক সে ফেরত দেবে কিন্তু এক্ষেত্রে যদি এমন হয় যে কর্জ পরিষদের সময় হয়ে গেছে আর যিনি কর্জ দিয়েছেন তিনি কর্জ গ্রহিতাকে বলার পরও সময় মতো তা পরিশোধ করছেন না তাহলে এক্ষেত্রে তার কাছে যে বন্ধক রাখা হয়েছে ওই জিনিসটা বিক্রি করে দিয়ে তার যে পরিমাণ টাকা কর্জ সেটা তিনি আদায় করে নেবেন তার আগে তাকে হয়তো সরকারিভাবে নোটিশ দিতে পারে কোর্ট থেকে তাও না হলে নোটিশ দেওয়ার পরে কাজী সাহেব যে ঋণ গ্রহণ করেছিল তাকে বাধ্য করবে বা সময় চাইলে সময় দেবে তাও যদি না দেয় তাকে বিক্রি করে কর্য পরিশোধ করতে বলবেন বন্ধকের জিনিস তাও না হলে সরকারিভাবে কাজী সাহেব বিচারক সাহেব ওই বন্দুকের জিনিসটা বিক্রি করে তার যে কর্জ পরিমাণ টাকা দিয়েছিল সেটা তাকে আদায় করে দিবে যাতে করে কর্জে হাসানার এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা বন্ধ না হয়ে যায় কারণ এভাবে যদি কেউ কর্জ দিল আর গ্রহিতা তাকে পরিশোধ করল না আর এর ফলে কর্জদাতা সে মাহরুম হয়ে গেল সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাহলে এইভাবে হবে সমাজে কর্জ আর কেউ দিতে চাইবে না এজন্যে এই তিনটি জিনিসের কর্জ দেওয়া বন্ধক রাখা কর্জের ক্ষেত্রে এবং বাকিতে বিক্রি এর বিষয়গুলি নিয়ে আমাদের এবার পঞ্চম অধ্যায় শুরু হচ্ছে এই পর্যায়ে প্রথম হাদিসি আমাদের আব্দুল ইবনে আব্বাস থেকে আন ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينه وهم يسلفون في الثمار السنة والسنتين فقال من أسلف في ثمر فليسلف في كيل معلوم وزن معلوم ইলা আজ আলিম্মা আলুম মোত্তফাকুন আলাই ওয়াইল বুখারি মান আসলাফা ফি সাইন আব্দুল আবিন আব্বাস থেকে বর্ণিত রাজি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজত করে মদিনায় আসলেন তখন দেখলেন মদিনাবাসীর লোকেরা ইউসলিফুন আফিস সিমার তারা তাদের গাছের ফলে সালাফ ব্যবসা করত। অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে দিত ফল পাকলে খেজুর পাকলে তারপরে সেখান থেকে তারা নিবে হয়তো ধান এখনো জমিনে আছে পাঁচশো টাকা বা বাজার রেট হিসাবে আমি এত টাকা এখন দিয়ে দিলাম এই ধান উঠলে আমাকে তুমি ধান দেবে অথবা ধান যার কাছে আছে বা ফল যার কাছে আছে সে একজনকে বলল আমাকে ভাই পাঁচশো টাকা বা হাজার টাকা রেট হিসাবে বাজার আমাকে দাও আমার এই ফল পাকলে বা এই ধান কাটলে বা ফসল কাটলে আমি তোমাকে দিয়ে দেব তাহলে যিনি ক্রেতা তার পক্ষ থেকে অগ্রিম নগদ বিক্রেতা পরে বিক্রির পণ্য পরে এই ব্যবসাটা মদিনারবাসীরা করতেন আসানা আসানাতেন এক বছর দুই বছরের জন্য এই ধরনের ব্যবসা করতেন ফকালা মান আসলাফা ফি সামারিন ফাল ইউসলিফ ফি কাইলিম মালুম আল্লাহ নবী আলিসাল্লাম বললেন যদি তোমরা এই সালাফ বা সালাম ব্যবসা করতে চাও তাহলে কাইলিম আলুম কত কাঠা এটা জানা হতে হবে অজানা যাবে না যে টাকা দিলাম দিও কত দিবে না কত কাঠা মাল দিবে অজনিম্মা আলুম আর যদি কাঠার মাপের না হয় এটা বাটখারা মাপ দিয়ে হয় তাহলে কত ওজন সেটাও নির্দিষ্ট হতে হবে ইলা আজালিম আলুম কখন দিবে তাও নির্দিষ্ট হতে হবে তাহলে এর মাপ এবং সময় নির্দিষ্ট হতে হবে এই শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ব্যবসা জায়জ হবে আর যদি শর্ত না পাওয়া যায় তাহলে সেই ব্যবসা জায়জ হবে না প্রথম শর্ত কি দিবে সে বিষয়ে জানা আমি টাকা দিলাম কোন ধরনের আমাকে মাল দিবে জানা দুই নম্বরে এর দাম কত মূল্য কত জানা তিন নম্বরে যে মজলিসে আগ হবে সেখানে লেনদেন হতে হবে অর্থাৎ যেখানে কথা চলতেছে সেখানে দেওয়া নেওয়া হতে হবে যে টাকা দিয়ে দিল যে আমাকে মাল পরে দিবে অথবা মাল দিয়ে দিল টাকা পরে নেবে মজলিসে এটা কবজ হতে হবে হাতে নিতে হবে এইভাবে যেটা তিনি ই করতেছেন তার জিম্মাই থাকবে এখন যার উপরে এই বায়ুসালাম বা সালাফ হচ্ছে তার এই জিম্মা তার উপরে থাকবে কারণ যে জিনিসটার তিনি সপ্রোধ করবেন তার জিম্মাই থাকতে হবে জিম্মায় যদি না থাকে কে করবে তাহলে এটা এভাবে তার গুণাগুণ জানা থাকতে হবে এবং এর মধ্যে কোনো যেন অজ্ঞতা না থাকে এর মধ্যে যেন তার সময় নির্দিষ্ট উল্লেখ থাকে এইভাবে কখন দিবে কত সময়ের মধ্যে দিবে সবকিছু মোট কথা এখানে যেন কোনো প্রকার কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হতে পারে কোনো ঝামেলা না আসতে পারে সব কিছু জানাশোনা হলে এই ব্যবস্থা জায়জ রয়েছে তবে বায়ুসালাম এটাকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের প্রয়োজনের তাগিদে জায়জ করেছেন তবে অত্যন্ত নাজুক কিন্তু অবস্থা অর্থাৎ কেউ যদি সময় মতো দিতে পারলো না অনেক সময় ব্যাংকে এই ব্যবসা হয় অনেক সময় ইসলামী ব্যাংকেও হয়তো এই ধরনের ব্যবসা আমরা জানতে পারি যদি এমন হয় সময় মতো যদি পরিশোধ করতে না পারে আর এক্ষেত্রে তার উপরে জরিমানা বাধা হয় তাহলে সেটা সুদ হয়ে যাবে কোনোভাবেই জরিমানার নামে বা অন্য কোনো নাম দিয়ে অতিরিক্ত সময়ে না দিতে পারলে নেওয়া জায়েজ হবে না এ কথা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে বায়ুসালাম যেটা এটা শর্ত সাপেক্ষ জায়েজ রয়েছে শর্ত যদি না পাওয়া যায় তখনই সেটা না জায়জ হয়ে যাবে ইহাজ ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন বোখারি শব্দে আছে মান আসলাফাফি সাই যে কোনো জিনিসে তাহলে ফল না যে কোনো জিনিসে ওটা হতে পারে আমি টাকা দিলাম এই কোয়ালিটির জিনিস চাই এই সময়ে এটা এই মাপে এটা হতে হবে এত দামে অথবা আমি এখন মাল দিয়ে দিলাম অমুক সময়ে আমি এই টাকা বা এই অর্থ আমি চাই এভাবে জায়জ রয়েছে তবে জুলুমে যেন শিকার না হয় আজকাল দেখা যায় মহাজনরা গরিব মানুষদেরকে কাবুতে পেয়ে সুযোগ পেয়ে ধান যেখানে দাম হবে আটশো টাকা মন চারশো পাঁচশো বা ছয়শো টাকা মনে তাদেরকে দিয়ে দিচ্ছে বলছে এই যে একটা বিরাট সময় এজন্য আমি বেশি নিব না তবে মনে রাখতে হবে ব্যবসা জায়জ হলেও কারোর প্রতি কেউ জুলুম না করে এই ব্যাপারটা মনে রাখতে হবে পরবর্তী পর্ব দেখার জন্যে শোনার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সুবাহানাক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ আস্তাক ফিরুকা ওয়াতুব ইলাইক আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য এলিম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ অসৎ কাজের নিষেধ করবে খান আব্দুর রাজাক ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হকপথে অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দাও কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ অলামিউল্লাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো